আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ওমাওয়ালা আমরা আলোচনা করছিলাম ইমাম رحمه الله জীবনীর বাকি অংশ এবং তিনি তার এই গ্রন্থে সেহাতের বা সহি হাদিস সংকলনের যে শর্তটা করেছিলেন সে বিষয়টি এ প্রসঙ্গে আরো অনেক কথা ইবন হাজার আসকালানি তার ফথলবাড়ির বাড়ির মোকাদ্দেমায় বা ভূমিকায় বলেছেন আমরা দীর্ঘসূত্রিতা না করার জন্য সেগুলো আর এখানে রিপিট করছি না আশা করছি যেহেতু বইটি এখন বাংলায় পাওয়া যাচ্ছে আপনারা সেটা দেখে নেবেন পড়ে নেবেন এবং সে বইটি আসলে মূলত আমার কাছেও আছে এই যে বইটি ফথুল বাড়ির বঙ্গানুবাদ এটি এখন দ্বিতীয় তৃতীয় খণ্ডের কাজ চলছে আপনারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন তাহলে আমরা আশা করছি যে এর মধ্য দিয়ে সহি বোখারি সম্পর্কিত আরো খুঁটিনাটি অনেক বিষয় তিনি আলোচনা করেছেন সেগুলো আপনারা জানতে পারবেন আল্লাহ আমাদেরকে সে তফিক দান করুন ইমাম বুখারি রাহমাহুল্লাহ তার সহি বোখারির এই গ্রন্থটি শুরু করেছেন কিতাবু বাব বাদ ইল ওয়াহি দিয়ে বাব বাদ ইল ওয়াহি ওহের সূচনা এ দিয়ে কিন্তু মজার ব্যাপার হলো তিনি প্রথম যে হাদিসটি নিয়ে এসছেন সেটি হচ্ছে নিয়তের হাদিস নিয়তের হাদিস শুধু তিনি নন আরও অনেক ওলামাইকেরাম নিয়ে এসছেন ইমাম নাবাবি কিংবা আরও অনেক তাদের কোনো কোনো সংকলন গ্রন্থে নিয়তের হাদিস দিয়ে ইন্নামাল আমাল বিন নিয়াদ যে হাদিসটার নামে আমরা চিনি সেটি দিয়ে শুরু করেছেন এটার প্রধানতম কারণ অনেক কারণ অনেক উল্লেখ করেছেন প্রধানতম কারণ হচ্ছে আসলে যে কোনো কাজের শুরুতে নিয়তের পরিশুদ্ধতা খুবই জরুরি একটি বিষয় নিয়তের পরিশুদ্ধতার সাথে এখলাসের একটা সম্পর্ক থাকে আর এখলাস হচ্ছে কোনো কিছু শুধু আল্লাহর জন্য করা শুধু আল্লাহকে খুশি করার জন্য করা অতএব এখলাসটা খুব জরুরি আমি হাদিসের মতো একটা সংকলন করব অথবা হাদিসের মতো একটা জিনিস পড়ব অথবা যে কোনো একটা কাজ আল্লাহকে খুশি করার জন্য করব তাহলে নিয়তের পরিশুদ্ধতা সেখানে জরুরি তিনি মূলত নিজের নিয়তের পরিশুদ্ধতার কারণে এবং পরিশুদ্ধতা যেন হয় নিজেকে নসিহাত করার জন্য সেটা করেছেন আবার পাঠকদের জন্য বরং সমগ্র ওম্মা যেন যে কোনো কাজে নিয়তের পরিশুদ্ধতা অর্জন করে এবং নিয়তকে পরিশুদ্ধ রাখে সেই জন্য তিনি হাদিস দিয়েই শুরু করেছেন এটা আজকে আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ জানা যে আমরা জানি যে যে কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় তিনটা শর্ত পূরণ হলে ইমান আমরা সবাই জানি যে আমরা ইমান পোষণ করছি কিন্তু ইমানটা কমপ্লিট হতে হবে কমপ্লিট ইমান অর্ধ ইমান অথবা কোয়ার্টার ইমান এতটুকু হলে হবে না ফুল ইমান দ্বিতীয়টাই হচ্ছে এখলাস অর্থাৎ কাজটা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ওয়াস্তে করতে হবে এবং তৃতীয় শর্তটা হচ্ছে সুন্না ভিত্তিক হতে হবে সুন্না অর্থাৎ হাদিস ভিত্তিক হতে হবে রেসাতল হাদিসের মধ্যে আসলে আমাদের মেসেজটা প্রিয় দর্শক আপনাদের কাছে সেটাই যে তৃতীয় শর্তটা খুব গুরুত্বপূর্ণ তাহলে হাদিস মোতাবেক যদি না হয় তাহলে আমলটা কিন্তু কবুল হবে না তিনটা শর্ত একসাথে পাওয়া যেতে হবে ইমান থাকতে হবে এখলাস বা নিয়তের পরিশুদ্ধতা যেটা আমরা বলছি সেটা থাকতে হবে আর সুন্না ভিত্তিক আমল হতে হবে তিনটা শর্ত একসাথে পাওয়া গেলেই তখন আমল কবুল হবে আজকে যে আমি যে দার্সটা পেশ করছি আপনাদের সামনে এর আমার এই তিনটা শর্ত থাকলে এই দার্সটা আল্লাহর কাছে কবুল হবে না হবে না আমার ইমান থাকতে হবে আমার আল্লাহকে খুশি করার জন্যই এই এই কাজটুকু যে আমি করছি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হতে হবে এবং যে ইনফরমেশন আজকে আপনাদেরকে দেওয়া হচ্ছে সেটা সুন্না ভিত্তিক ইনফরমেশন হতে হবে কোনো ভুল তথ্য এখানে যাওয়া চলবে না অর্থাৎ অন্তত আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে সে চেষ্টাই করতে হবে তিনি চেয়েছেন প্রত্যেক ব্যক্তি যেন এভাবে শুরু করে তিনি নিজেও এভাবে শুরু করেছেন এই নাসিহা তার নিজের জন্য এই নাসিহা যারা সাহেব বোখারি পড়বে তাদের জন্য এই নাসিহা পুরো উম্মার জন্য আসুন আমরা শুরু থেকে সাহেব বোখারি শুরু থেকে আমরা পড়ি বিসমিল্লাহ রহমান রাহিম কিতাব বদ ইল ওয়াহি কিতাব ইমাম বখারি তার পুরো সাহেব বখারিকে অনেকগুলো কিতাব বা অধ্যায় বিভক্ত করেছেন আমরা কিতাবকে অধ্যায় বলতে পারি যদিও কিতাব শব্দের অর্থ হচ্ছে বই আর এই কিতাবের আন্ডারে তিনি অনেকগুলো বাব নিয়ে এসছেন বাবকে আমরা সাধারণত অনুবাদ করতে পারি পরিচ্ছেদ অথবা পর্ব পরিচ্ছেদ অথবা পর্ব তাহলে আমরা যদি বলি যে বাব মানে এখানে হচ্ছে পর্ব তাহলে প্রথম পর্ব এটা হচ্ছে কিতাব তার মধ্যে বাবু বাদিল ওয়াহি এটা হচ্ছে প্রথম পর্ব ওহির সূচনা قال الشيخ الإمام الحافظ أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة البخاري رحمه الله باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم الشيخ الإمام الحافظ أبو عبد الله محمد بن إسماعيل ابن إبراهيم ابن المغيرة البخاري رحمه الله তিনি বলেছেন কি বলেছেন বাবু কাইফা কানা বাদউল ওয়াহিয়া ইলা রাসূলিল্লাহ আল্লাহ রাসুল সাল্লাম কিভাবে ওয়াহি আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের কাছে কিভাবে ওয়াহি শুরু হয়েছিল বাব মানে এখানে আমরা পরিচ্ছেদ বলছি কাইফা কিভাবে কানা হয়েছিল বাদ উল ওয়াহি ওহির সূচনা কিভাবে ওহির সূচনা হয়েছিল ইলা দিকে রাসুলিল্লাহ সাল্লাম রাসুলিল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে কিভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে ওহির সূচনা হয়েছিল তিনি আরো বলেছেন ইমাম বখারি ওয়াকাউল্লাহি জাল্লাদিক্রুহ মহান আল্লাহ তালার আরো বাণী আছে ইন্না আউহাইনা ইলাইকা কামা আউহাইনা ইলা নোহিন ইলা নোহেউন্নবীনা মিম্বাদি এ মর্মে আল্লাহ তালার যে বাণীটা বলা হয়েছে তার অর্থ হচ্ছে নিশ্চয়ই আমি তোমার প্রতি সেরূপ ওয়াহি প্রেরণ করেছি নিশ্চয়ই আমি তোমার কাছে তোমার প্রতি সেরূপ ওয়াহি প্রেরণ করেছি যেরূপ নৌ ও তার পরবর্তী নবীদের প্রতি ওহি প্রেরণ করেছিলাম তাহলে বাদ উল ওয়াহি বাদ উল ওয়াহি যেহেতু ওহির সূচনার অধ্যায় অতএব ইমাম বখারি তিনি অনেক সময়ই তার যেই বাপগুলো নিয়ে আসেন সেগুলোর সাথে প্রাসঙ্গিক আয়াতগুলো নিয়ে আসেন অহির সূচনার অধ্যায় অহির সূচনার পরিচ্ছেদ এখানে তিনি নিয়ে এসছেন যে আল্লাহ তালা বলেছেন যেভাবে নুহ আলাইসাল্লাম এবং পরবর্তী নবীদের প্রতি তিনি অহি করেছিলেন এভাবে রাসুল সাল্লাহ সাল্লামের প্রতি তিনি অহিপ্রেরণ প্রেরণ করেছেন ফলে অহিপ্রেরণের সাথে বা অহিপ্রেরণের সূচনার সাথে এই কথাটি খুবই প্রাসঙ্গিক প্রথম যে হাদিসটি নিয়ে এসছেন সেটি আপনাদের উদ্দেশ্যে প্রিয় দর্শক আমরা পাঠ করে শোনাচ্ছি আরবি এবং তারপরে সরল বঙ্গানুবাদ পেশ করব এবং তারপরে প্রাসঙ্গিক কিছু আলোচনা এবং শিক্ষা দিয়ে আমরা শেষ করব ইনশাআল্লাহ এটি হচ্ছে সাহেব বুখারির প্রথম হাদিস حدثنا قال البخاري رحمه الله حدثنا الحميدي عبد الله ابن الزبير قال حدثنا سفيان قال حدثنا يحيى ابن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة ابن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله عنه على المنبر قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه আমরা প্রিয় দর্শক সনদ সহ হাদিসটা পড়লাম কিন্তু পুরো সনদের উপর এখানে আলোচনা করব না যেহেতু এটা একাডেমিক ক্লাস নয় আমরা চাইব যে সাহাবি অথবা তার আগের দু একজন আগের রাবি বা বর্ণনাকারী থেকে অনুবাদটা আপনাদের সামনে পেশ করব সহজ সরল বঙ্গানুবাদ যাতে খুব সহজে রিসালাতুল হাদিস হাদিসের বার্তাটা আমরা বুঝে ফেলতে পারি এবং এর থেকে শিক্ষাটা আমরা বুঝে নিতে পারি এটা হচ্ছে আমাদের আসলে মূল টার্গেট সেই টার্গেটের কারণে আমরা কোন রাবি কেমন ছিলেন কারণ আমরা জানি যে ইমাম বুখারি যেহেতু সাহি হাদিসগুলোই একসাথে নিয়ে এসছেন অতএব তার রাবিরাও এখানে নির্ভরযোগ্য থেকা সেখানে রাবিদের উপর দীর্ঘ আলোচনা তাদের জীবনে আলোচনা করার কোনো প্রয়োজন নেই যেহেতু এখানে রাবির আলোচনামূলক বিষয় নয় এটা হচ্ছে রিসাতুল হাদিস হাদিসের উপর ফোকাস করা এটাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আমরা সেটাই করছি আলকামা ইবন ওকাস আল্লাহ রাহেমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি অমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালু বলছেন আমি আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে বলতে শুনেছি যে তিনি বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াত কাজ অনুযায়ী কাজ হবে নিয়ত অনুযায়ী কাজ হবে নিয়ত অনুযায়ী আমরা এর ব্যাখ্যা করছি প্রিয় দর্শক একটু পরে কাজের সওয়াব হবে অথবা কাজের সেহাত বিশুদ্ধতা হবে নিয়ত অনুযায়ী আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে ওয়াইনামা লিকুল্লিমরি ইম্মা নামা প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে যা সে নিয়ত করেছে ফমান কানাত হিজরত হইলা দুনিয়া যার হিজরত হবে দুনিয়ার দিকে যে দুনিয়া সে পেতে চায় আও ইলামরা আতিন অথবা কোন মহিলার দিকে যে মহিলাকে সে বিবাহ করতে চায় ইয়ান কেহা বিবাহ করতে চায় ফা হু ইলামা হাজারা ইলাই তার হিজরত হবে তার হিজরত হবে সে উদ্দেশ্যে যে উদ্দেশ্যে সে হিজরত করেছিল এ হচ্ছে সরল বঙ্গানুবাদ তাহলে এখানে আমি আবার একটু রিপিট করছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে সকল আমল নিয়ত অনুযায়ী এর পরিশুদ্ধতা অথবা সওয়াব পাওয়া যাবে আর প্রত্যেক ব্যক্তির জন্য তাই থাকবে যা সে নিয়ত করেছে অতএব যার হিজরত হবে দুনিয়ার দিকে যে দুনিয়া সে পেতে চায় অথবা কোনো মহিলার দিকে যাকে সে বিবাহ করতে চায় তাহলে তার হিজরত সে উদ্দেশ্যে হবে বলে বিবচ্চ হবে যে উদ্দেশ্যে সে হিজরত করেছিল এই হাদিসটি আরো অনেকেই বর্ণনা করেছেন অনেক মহাদ্দিসিন কেরাম এই হাদিসটি বর্ণনা করেছেন এবং এক্ষেত্রে তারা ইন্নামাল আমাল বিনিয়াত ও ইন্নামাল ইকুল্লিম ইম্মা নাওয়া এরপরে আরো কিছু বাড়িয়েছেন সেক্ষেত্রে এসেছে এটা ফামান কানাত হিজরাত হুইল্লাহ ও রসৌলিহ ফা হিজরাত হুইল্লাহ ও রসৌলিহ এ কথাটা এসেছে এটা এখানে আসেনি অর্থাৎ যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে তার হিজরত আল্লাহ এবং রাসুলের দিকে বলেই গণ্য হবে এখানে আমরা জানি যে ছোট্ট একটা শানে অরুদ আছে এ হাদিসের যদিও শানে অরুদটা আসলে এর সাথে হাদিসটা খাস হয়ে যাবে না ট্যাগ হয়ে যাবে না বরং এর বক্তব্যটা এটা ইউনিভার্সাল বক্তব্য এর বক্তব্যটা কমন ফর অল সবার জন্য প্রযোজ্য হবে সেটি হচ্ছে এক ব্যক্তি তিনি এক মহিলাকে বিবাহ করার জন্য মদিনা আগমন করলেন হিজরত করলেন যেখানে সবাই হিজরত করছিলেন আল্লাহ এবং তার রাসুলের উদ্দেশ্যে অর্থাৎ আল্লাহ আল্লাহ আল্লাহকে খুশি করার জন্য এবং রাসুলের এতেবার করার জন্য যারা হিজরত করেছিলেন সেখানে এই পুরুষ হিজরত করেছিল এক মহিলাকে বিবাহের উদ্দেশ্যে তখন তার হিজরত যে সেরাই হিজরত হয়নি সেটি রাসুল্লাহ সাল্লা সাল্লাম তুলে ধরলেন এবং সেটি তুলে ধরতে গিয়ে তিনি তার এই অমোঘ ঘোষণাটা দিলেন ইন্নামাল আহমাল বিনিয়াত নিশ্চয়ই সকল আমলের শুদ্ধায় শুদ্ধি নির্ভর করবে নিয়াতের উপরে এখানে ইন্নামাল আহমালু বিনিয়াত প্রিয় দর্শক এখানে এই যে ব্যাখ্যাটা ব্যাখ্যাটা নিয়ে দুটো অভিমত আমরা লক্ষ্য করি কেউ কেউ বলেছেন ইন্দামা আল আমাল বিন নিয়াত আর ইন্নামা সওয়াবুল আমাল বিন নিয়াত আমলের সব হবে নিয়ত অনুযায়ী নিয়ত করলে সব হবে নিয়ত না করলে সব পাবে না তবে আমলটা শুদ্ধ হবে এই মতের যারা প্রবক্তা তাদের কথা হচ্ছে এই কিন্তু অন্য এবং জমহুর ওলামাদের বক্তব্য হচ্ছে যে এখানে ইন্দামা সেহাতুল আমাল বিন নিয়াত নিয়াত করলে আমল শুদ্ধ হবে নিয়াত না করলে আমল শুদ্ধ হবে না তো এই মতটাই আমরা আসলে বেশি দেখি এবাদতের ক্ষেত্রে কেউ যদি নিয়াত না করে তাহলে তার তার আমলটাই শুদ্ধ হবে না সব তো দূরের কথা সব দূরের কথা অতএব এই আমলটাকে আমরা মানে এই এই ব্যাখ্যাটাকে আমরা বেশি গ্রহণযোগ্য হিসাবে ধরে নিতে পারি এবং এর পক্ষে সুরাল বাইয়ানার পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা সেখানে বলেছেন ওমা উমেরু ইল্লা আবুদুল্লাহ উদ্দিন হুনাফা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা আল্লাহর ইবাদত করবে দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে নিয়ে হুনাফা একনিষ্ঠভাবে তো দিনকে আল্লাহর জন্য একনিষ্ঠ করে ইবাদত করার নির্দেশ দেওয়া হয়েছে অতএব সে নির্দেশ পালন না করলে তার ইবাদত হবে না নিয়ত না থাকলে এখলাস না থাকলে ইবাদত হবে না সেটি আমরা এখান থেকে জানতে পারলাম এই হাদিসটাকে ইমাম শাহরি ইমাম আহমেদ ইবনা হাম্বাল ইমাম আবু দাউদ ইমাম ইবনু মাজা এবং আরো অনেকেই এই হাদিসটাকে বলেছেন দিনের এক তৃতীয়াংশ কেউ কেউ বলেছেন দিনের এক চতুর্থাংশ হাদিসের গুরুত্বের দিকে খেয়াল করে নিয়তটা এত একটা গুরুত্বপূর্ণ যে নিয়তের পরিশুদ্ধতা না থাকলে মানুষের কোনো আমলই গ্রহণযোগ্য হবে না প্রিয় দর্শক যেহেতু আমরা অনেকগুলো হাদিস বর্ণনা করবো এই জন্য এই হাদিসের উপরও ব্যাপক আলোচনা হয়তো আমরা করতে পারবো না তারপরেও আজকে যেহেতু এই পর্বের আমাদের সময় প্রায় শেষের দিকে আমরা দ্বিতীয় পর্বেও এই প্রসঙ্গে যেহেতু এই হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তার উপর কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করব আপনাদের প্রতি আহ্বান থাকবে যে এই যে হাদিসের উপর আমরা আলোচনা করছি সেগুলো যেন আমরা খুব ভালো করে বোঝার চেষ্টা করি হাদিসের মধ্যে যে মেসেজটা দেওয়া হয়েছে যে রিসালাটা দেওয়া হয়েছে যে বার্তাটা দেওয়া হয়েছে সেটা হৃদয়ঙ্গম করার চেষ্টা করি এবং সেটাকে অনুধাবন করার চেষ্টা করি সেটাকে ইমপ্লিমেন্ট করি আমাদের জীবনে এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হাদিসটা কতটা এলাবোরেটলি ব্যাখ্যা হলো কার ব্যাখ্যা শুনতে কতটা ভালো লাগলো সেটা নয় ব্যাখ্যাটা হতে হবে অথেন্টিক আর সেটাকে বুঝতে হবে ভালোভাবে এবং ইমপ্লিমেন্ট করতে হবে এই হোক আমাদের চেষ্টা প্রচেষ্টা এবং এই হোক আমাদের জীবনের লক্ষ্য এতটুকু বলে এবং হাদিস অনুযায়ী আমল করার দিকে আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি হাদা ওসাল্লাহ সাল্লাম আলা নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ও আসহাবি আজমাইন ওসালাম আলাইকুম ورحمة الله وبركاته